نبيه صلى الله عليه وسلم ومعرفة دين الإسلام بالأدلة মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের ওপর আল্লাহ ফাকরাবুল আলমিন যেসব ফরজ ওয়াজিব করেছেন তার সবচেয়ে বড় ফরজ হচ্ছে জ্ঞান অর্জন করা এলম হাসিল করা আল্লাহ সম্পর্কে আল্লাহ দিন সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম সম্পর্কে এবং সেই সঠিক এলম জ্ঞানের ভিত্তিতে আমল করা সৎকর্মশীল হওয়া এবং ভালো কাজের দিকে অন্যদেরকে আহ্বান করা সালাম নাজিল হুফেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ওপর যিনি এই সব কাজগুলি ধারাবাহিকভাবে করেছেন যার প্রতি প্রথম আয়াত নাজল হয়েছে এ খরা বিস্মের রব্বে খালাক পড়ো জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে পড়ো বিস্মের রব্বিকা তোমার রবের নামের সাথে আল্লাহ সম্পর্কে পড়ো আল্লাহ সম্পর্কে জানো এ হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর প্রথম ওহি জাল্লাপা কোরআনে কেরিমে নাজল করেছেন আমাদের ধারাবাহিক দর্শের বিষয়বস্তু তিনটি মূলনীতি নামক কিতাব সালাসাতুল উসুল এই কিতাব থেকে আমরা গত সপ্তাহে লেখকের জীবনী সংক্ষিপ্ত এবং তার দাওয়াত সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা বিসমিল্লা থেকে শুরু করব কিতাবের লেখক বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম এই দিয়ে শুরু করেছেন বিসমিল্লাহ আমি শুরু করছি সে আল্লাহর নামে যিনি পরম করুণাময় আর রহমান বড় দয়ালু আর রাহিম এ হচ্ছে বিসমিল্লার অর্থ লেখক আল্লাহর নামে কিতাব শুরু করেছেন এতে তিনি কোরআনে করিমের প্রতি আমল করেছেন কোরআনে করিমের বাস্তবায়ন করেছেন আর যে কোনো ভালো কাজ শুরু করার পূর্বে যে কোনো ভালো কাজ বলতে শুধু ফরজ অজেব সন্ন্যত মুস্তাহাব নাই যে কোনো বৈধ কাজ জায়েজ কাজও যদি করেন তাহলে আল্লাহর নামে শুরু করবেন এটি হচ্ছে শরীয়তের বিধান কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন সোলাইমান আলহি সালামের চিঠির কথা উল্লেখ করেছেন চিঠির বিষয়বস্তু যা তিনি পাঠিয়েছিলেন বিলকিস রানীর উদ্দেশ্যে ইসলামের দাওয়াত দিয়ে যাতে ইসলামের দাওয়াত ছিল সেই চিঠির শুরু ছিল বিসমিল্লাহ ইন্নাহ মিন সুলাইমান ও ইন্নাহ বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ তালু আলাইয়া বা তুনি মুসলিমিন এ হচ্ছিল চিঠির বিষয়বস্তু নিঃসন্দেহে ইন্নাহ মিন সুলাইমান এই চিঠি হচ্ছে সোলাইমান আলিহি সালামের পক্ষ থেকে ওয়াইন্নাহ বিসমিল্লাহ রহমান রাহিম এবং নিঃসন্দেহে এটি শুরু করছি আমি সেই আল্লাহর নামে ইন্নাহমিন সোলাইমান ওয়াইন্নাহ বিসমিল্লাহ রহমান রাহিম নিঃসন্দেহে আমি শুরু করছি আল্লাহর নামে যিনি আর রহমান যার একটি গণবাচক নাম হচ্ছে আর রহমান আর রাহিম যিনি হচ্ছেন রাহিম এখানে আল্লাহ রাবুল আলমিনের বিসমিল্লাতে তিনটি নাম উল্লেখ করা হয়েছে একটি হচ্ছে জাতি নাম সত্তাগত নাম আল্লাহ আল্লাহ এই শব্দটি রব্বুল আলমিনের জাতি সত্তাগত নাম আর রহমান আল্লাহ রাবুল আলমিনের সিফাতি গুণবাচক নাম কিন্তু এতে এত বেশি মোবালাগা রয়েছে অর্থের ব্যাপকতা রয়েছে যে যতই বড় দয়ালু কোনো সৃষ্টি হোক কোনো ব্যক্তি হোক ফেরিস্তা মালায়িকা হোক অথবা কোনো জিন হোক মানুষ হোক নবী রসুল হোক না কেন রহমান শব্দ প্রয়োগ করা যাবে না কারো সম্পর্কে এত অর্থের ব্যাপকতা রয়েছে এই জন্য রহমান নামটি আল্লাহ রবুল্লা আলমিনের গুণবাচক নাম হলেও সেই নামটি একমাত্র আল্লাহর সাথে খাস আর কাউকে রহমান বলা যাবে না কেউ যদি রহমান বলে আল্লাহর কোনো সৃষ্টিকে তাহলে সে যদি বিশ্বাস করে বলে যে আল্লাহ ছাড়াও কেউ রহমান হতে পারে এ অর্থ থাকতে পারে তাহলে বড় শির করলো শিরকি দ্বারা খুলো আর যদি কেউ বিশ্বাস করে না কিন্তু অজ্ঞতার কারণে আল্লাহর কোনো বান্দাকে কোনো মানুষকে রহমান বলে নাম আব্দুর রহমান আমার দেশের লোকেরা তাদের জেহালত মূর্খতার কারণে রহমান ভাই বলে মিস্টার রহমান রহমান ভাই হ্যাঁ এই বলে তাদের অজ্ঞতার কারণে এটা ভাষাগত শির্ক তার আকিদাগত বিশ্বাসগত শির্ক যদি নাও হয় বিশ্বাস করে না যে সে রহমান হইতে পারবে বা জানে না এই সম্পর্কে কোনো জ্ঞানও রাখে না কারণ গরজই নাই তো শিখার ইসলাম আসলে মুশকিলটা হচ্ছে এটাই এসেন মুসলিমদের ইসলাম শেখার গরজই নাই তো অজ্ঞতার কারণে যদি বলে তাহলে তো কমপক্ষে তার ভাষাগত শিল্প শিরকে কৌলি শিরকে লফজি শব্দগত ভাষাগত শির্ক সুতরাং এই রকমের ভাষার প্রয়োগ থেকে বাঁচা একজন মুসলিমের জন্য ফরজ না হলে ওর আকিদার শির্ক হবে আর না হলে কথার শির্ক হবে তার রাহিম আর রাহিম আলিফলাম দিয়ে একমাত্র আল্লাহর জন্য বলবেন কিন্তু আলিফলাম ছাড়া রাহিম শব্দটি যদিও তাতে মোবালাগা রয়েছে অর্থাৎ অর্থের ব্যাপকতা রয়েছে তারপরেও এত বেশি ব্যাপকতা নেই যে আল্লাহ ছাড়া কারো জন্য বলা যাবে না আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির ক্ষেত্রে কোনো মানুষ কোনো জিন কোনো ফেরিস্তার ক্ষেত্রে রহিম শব্দ বলা যেতে পারে সুতরাং কেউ যদি বলে আমার আব্বা দয়ালু আরবিতে বলবে আবি রাহিমন হ্যাঁ হ্যাঁ আমার বস দয়ালু মদিরি রাহিমন আল মদির রাহিমন জায়েজ আছে হ্যাঁ শেখ রহিমন বলা যায় যাচ্ছে কোন দয়ালু ব্যক্তির ক্ষেত্রে কিন্তু রহমানুন বলা হারাম জায়জ নাই এগুলি হচ্ছে নাম আল্লাহ পাকুল আলমিনের আর এখান থেকে যে গুণটি বের হয় সেই গুণটি হচ্ছে রাহমা রাহমাতুন রহমতের গুণ দয়ার গুণ তো আল্লাহ রাব্বুল আলমিনের মধ্যে দয়ার গুণ সবচাইতে বেশি রয়েছে সুতরাং তিনি রাহিম তিনি রহমান তিনি রাহিম তিনি রহমান তার রহমত দুনিয়ায় সৎ অসৎ কাফের মুসলিম সকলের জন্য রয়েছে সবাইকে আল্লাহ খেতে দিচ্ছে মমিন মুসলিমকেও খেতে দিচ্ছেন অনুগতকে খেতে দিচ্ছেন অবাধ্য কাফের নাস্তিক মুশরেক মোনাফেক সবাইকে খেতে দিচ্ছেন আল্লাহ রব আলম শুধু খেতেই দেন না যা কিছু তাদের প্রয়োজন ও আতা কুমেন করলে মা সাল তমু যা তোমরা চাও সব কিছুই আল্লাহ দেন এমনকি যা চাও না আমরা অনেক কিছু চাই না বরং একটা খুব সুন্দর কথা একজন গবেষক আলেম লিখেছেন যে আমরা যা আল্লাহর কাছে চাই একজন মমিন মুসলিম যা চাই এটাকে একদিকে রাখেন কতটা পরিমাণ আর আমরা চাই আর যেগুলি আমরা চাই না হয়তো তারপর আল্লাহ দিয়ে রেখেছেন ওইগুলো কি একদিকে রাখেন কোনটার পরিমাণ বেশি হবে কোনটার পরিমাণ বেশি হবে অনেক কিছু যেই কাল আপনি চাইতেও জানতেন না বাল্য জীবনে কালে চাইতে জানতেন নাকি হ্যাঁ বেদিন হয়েছিলেন বেনামাজি হয়েছিলেন চাইতে জানতেন নাকি চাইতেন নাকি তারপরে মমিন মুসলিম হয়ে আল্লাহর অনুগত হয়ে পাঁচ নামাজি তারপরেও জীবনের অনেক কল্যাণের জিনিস রয়েছে যেগুলি হয়তো চাওয়ার খেয়ালও হয় না তো এই কথাটি মনে রাখবেন যে আপনার নিজের জিন্দগির কথা চিন্তা করেন নিজের জীবনে যে আপনি যেই জিনিসগুলো আপনার কাছে আপনার আল্লাহর কাছে চাইছেন সেগুলির চাইতে কত গুণে বেশি আল্লাহ রাবুল আলমের বিনা চাওয়াতেই দিচ্ছেন আপনাকে এই একটি গুরুত্বপূর্ণ জিনিস যদি আপনার মগজে থাকে তাহলে আল্লাহ পাকের নিয়ামতের মর্যাদা কদর আপনার অন্তরে বাড়বে যে আল্লাহ কত বড় দাতা কত বড় দয়ালু যে না চেয়েও আল্লাহ দিচ্ছেন মানুষের কাছে চেয়ে তো দেয় না দেয় না চাইলে অসন্তুষ্ট ধার চেয়ে দেখেন কারো কাছে হ্যাঁ অভাবের কথা বলেই দেখেন কেটে পড়ার চেষ্টা করবে যে কি জানি আবার কোন মুসিবতে ফাঁসাই তাই না পিছিয়ে ফেলবে হয়তো আর একটি কথা এখানে শুনে রাখেন মূল্যবান যে আল্লাহ রাবুল আলমিন যখন না চেয়ে চাওয়া জিনিসের চাইতে অনেক গুণে বেশি দিচ্ছেন তাহলে আপনি আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আপনার ইমান এত দুর্বল হবে যে আমি কি পাব আমার দোয়া কি কবুল হবে আমাকে কি আল্লাহ দেবেন এই মন মগজ কেন থাকবে এইরকম চিন্তা চেতনা কেন থাকবেন নেগেটিভ যে আমার দোয়াকে আল্লাহ শুনবেন আমাকে কি দেবেন তোমাকে তো না চাওয়াতে অনেক কিছু দিয়েছেন আল্লাহর বলেন অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন না চাওয়াতে তো তুমি চাইতে গিয়ে পাবে না এইরকম ধরনের ভুল ধারণা কেন ফিরে আসি আসল বিষয়ের দিকে আল্লাহ রহমান আল্লাহ রাহিম রহমতের গুণ আল্লাহ রবুল্লা আলমিনের দুনিয়ার রহমত সকলের জন্য হ্যাঁ আখেরাতে রহমত একমাত্র মমিনের জন্য সলেহীন সৎকর্মশীলদের জন্য মমিনদের জন্য আখেরাতে রহমত আখেরাতের রহমতে কাফের কোনো ভাগ অংশ নেই আখেরাতের রহমতে মুশরেকের কোনো অংশ নেই আখেরাতের রহমতে মোনাফেক অন্তরের মোনাফেকের কোনো অংশ নেই আখে তার আখেরাতের রহমতে পাপিষ্ট গুনাগার যদি তার ইমানটা কমপক্ষে টিকে থাকে ভঙ্গ না করে তাহলে রহমত পেতে পারে সাজা শাস্তি পেয়ে অথবা সাফাত পেয়ে হ্যাঁ দুনিয়ার সাজা শাস্তি পেয়ে কবরের সাজা শাস্তি পেয়ে অথবা জাহান্নামেরও শাস্তি পেয়ে অথবা জাহান্নামের শাস্তি পেয়ে নবী সাফাত পেয়ে ইত্যাদি হতে পারে আল্লাহ রহমত পেতে পারে আর আল্লাহ রহমত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না যেমন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তো বিসমিল্লাই যে আল্লাহ পাকের গুণবাচক নামগুলি রয়েছে যেগুলির গুণ হচ্ছে রহমত অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ পাকে রহমত রাহমাতি ওয়াসিয়াত কুল্লা সেই আল্লাহ বলছে আমার রহমত প্রত্যেকটি বস্তুকে সামিল পরিব্যাপ্ত প্রত্যেক বস্তুকে সামিল তো যখন প্রত্যেক বস্তুকে আল্লাহ রহমত সামিল তো আপনাকে সামিল না আপনার পরিবার আপনার ছেলে মেয়েকে সামিল না হ্যাঁ সবকিছুকে সামিল কীট পতঙ্গ আল্লাহ পাকে যত মাখলুক আছে গাছপালা সবকিছুকে সামিল আল্লাহ রহমত কুল্লা সেই কথা বলেননি যে কুল্লা ইনসান প্রত্যেক মানুষ হ্যাঁ কুল্লা মুসলিম এ কথা বলেননি কুল্লা সেই এই ছিল রহমত সম্পর্কে সংক্ষিপ্ত কথা লেখক বিসমিল্লা দিয়ে শুরু করেছেন আয়াত বললাম আয়াত তাহলে আমল করেছেন তিনি নবী করিম সাল্লামের সন্ন্যত বাচনিক সন্ন্যত রয়েছে মানে নবী সাল্লামের নির্দেশ রয়েছে ভালো কাজ শুরু কর বিসমিল্লা দিয়ে না হলে তাতে বরকত হবে না আর নবী করিম সাল্লাম আমলও রয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম মক্কা বিজয়ের পরে বিভিন্ন দেশের রাজাদের কাছে হ্যাঁ নেতাদের কাছে চিঠি লিখেছেন চিঠির প্রথম ছিল কি বিসমিল্লাহ রহমান রাহিমিন মোহাম্মদিন আবদুল্লাহ রাসুলি বিসমিল্লা দিয়ে শুরু করেছেন বিসমিল্লা দিয়ে শুরু করেছেন নবী করিম সাল্লাহামের তালিকা সুতরাং আপনি আপনার চিঠি আপনার কোনো একটা আর্টিকেল লিখছেন আপনি কোনো একটা বই লিখছেন আপনি কোনো একটা বিষয়বস্তু লিখছেন কি দিয়ে শুরু করবেন বিসমিল্লা দিয়ে নাকি এলাহি ভরসা দিয়ে বেদাত এলাহি ভরসা দেখান তো কোথায় এলাহি ভরসা পেলেন আজকাল আমাদের দেশের ভারত বাংলাদেশ পাকিস্তান বলছে এলাহি ভরসা হ্যাঁ কোথায় পেলেন নিচু আপনার এলাহি ভরসা লিখা আর মক্কার মুশ্রেকদের বিস্মে কাল্লাহম্মা লিখাতে পার্থক্যটা কি একই তো ওদেরটা হলে কাফেরদের হয়ে যায় বিস্মে কাল্লাহম্মা হোদাই বিহার সন্ধিতে তারা বিসমিল্লাহ রহমে লিখতে দেয়নি কি বলেছিল আমরা রহমান জানি না কালু আমার রহমান আল্লাহ কোরআন বলছে রহমান আবার কি জিনিস আমরা বুঝি না আমরা কি লিখতে হবে তাহলে বলছি যে চুক্তি লিখছেন চুক্তিতে বেসমেকে আল্লাহ হে আল্লাহ তোমার নামে শুরু করছি আল্লাহ নামে লিখেছ দেবদেবীর নামে লিখে নাই কিন্তু মক্কার মুশ্রিক কাফেরদের কাজ যদি বিসমিক আল্লাহমা কাফের মুশ্রিকদের কাজ হয় বিসমিল্লাহ রহমান তারা অস্বীকার করে তা আপনিও যদি এলাহি ভরসা লিখেন বিসমিল্লাহ রহমান রহিম লিখতে কষ্ট লাগে তো আপনার চরিত্রটা মক্কার মুশ্রিকদের মতো না আমি বলছি না যে তাদের মতো ইমান ভঙ্গ করলেন আপনি কাফের মুশেক করলেন কিন্তু তাদের মতো বিদাতি তরিকা বানানো তরিকা মানুষের এর চাইতে বড় অপরাধ হচ্ছে সাতশো ছিয়াশি লিখা সাতশো ছিয়াশি লেখা মুসলিম ও সাতশো ছিয়াশি লেখা সাতশো ছিয়াশির অঙ্ক হরে কৃষ্ণ হা রা ইয়া কাপ রা সিন নুন আলিফ এই আটটা অক্ষরের আবজাদ হাওয়াজ হত্যের নম্বর বের করলে সাতশো ছিয়াশি হবে বিসমিল্লাহ রহমান রাহিমের কখন অঙ্কতে সাতশো ছিয়াশি হবে না ভুল এটা তার মানে যেই ব্যক্তি হরে কি লিখছে সাতশো ছিয়াশি লিখছে তাদের চিঠিতে তাদের কাগজপত্রে তাদের বাড়িতে তাদের ক্যালেন্ডারে আমাদের ক্যালেন্ডারে সাতশো ছিয়াশি লিখা থাকে মুসলমানদের থাকে না গাড়িতে সাতশো ছিয়াশি তার মানে কি লিখা আছে হরে কৃষ্ণ হিন্দুরা হরে কৃষ্ণ বলে আর মুসলিম হরে কৃষ্ণ লিখে চারশো ছিয়াশির মাধ্যমে পার্থক্য কোথায় তাহলে পার্থক্য কোথায় শুধু বাহ্যিক পার্থক্য হইলে হবে আসলে ওই কথাই লিখা আছে বিসমিল্লা লিখা নেই হরে কৃষ্ণ লিখা আছে আল্লাহ পাক হেদায়ত করেন এসব মুসলিমদেরকে আমাদের অজ্ঞতা আল্লাহ পাক দূর করেন বিসমিল্লাহ রহমান রাহিম নবী করিম সাল্লামের হাদিস রয়েছে জামে সগির ইমাম সৈয়ুতির তাতে এ হাদিসটি রয়েছে এবং হাদিস সহি বা হাসান কুল্ল আমরের জি বালিন প্রত্যেক ভালো কাজ লাইব দাউফি হেবে বিসমিল্লা যে কাজটি বিসমিল্লা দিয়ে শুরু করা হয় না ফাহ আবতারুন সেটি লেজ কাটা হয় বর কঠিন হয় লেজ কাটা মানে দেখতে খারাপ লাগে লেজ কাটা কোনো পশু ওই রকমই ওই কাজটি লেজ কাটা হয় আবতার আবতার মানে বর কঠিন যাতে কোনো বরকত থাকে না আল্লাহ রবুল আলমিনবতার কাউসার ইন্না হে নবী তুমি আবতার না নিঃসন্দেহে তোমার বিদ্বেষীরাই তোমার দুশ্মনী হচ্ছে তোমার শত্রুই হচ্ছে হোয়াল আবতার আবতার লেজ কাটা যাদের নাম নেওয়ার কোনো লোক থাকবে না তোমার শত্রু যারা আবু জাহাল আবু আহাব ওতবা সাহেব আবিয়া কাফের মক্কা তাদের নাম নেওয়ার একজন আরবও নেই অনারব তো দূরের কথা একজন আরো ওদের বংশধর নেই কেউ যে বলে আমাদের পূর্বপুরুষ আবু আবু জাহাল ছিল আমি আবু জাহালের বংশকে পরিচয় দেবে আমি আবুল আহাবের বংশ আমি ওদবা সাহেব আর আবির বাহাদুরের বংশকে পরিচয় দেবে তারা হচ্ছে আবতার আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কেউ যদি পরিচয় দিতে পারে আমি মুসলিম ইন্দানি গৌরবের সাথে আমি মুসলিম জি এবং নবীর নাম যখন আসছে সাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ নির্দেশ দিচ্ছেন বলার তো তারা নবীকে আবতার বলতো আল্লাহ নবীর দুশ্মনদেরকে আবতার বলেছেন বরকথি তো যারা বিসমিল্লা দিয়ে কাজ শুরু করে না তাদের কাজে কোনো বরকত থাকে না আল্লাহ নামটি সম্পর্কে কারো জানা আছে যে আল্লাহ নামটির অর্থ কি আল্লাহ মানে কি এর আসল কি মূল কি ধাতু কি হ্যাঁ হ্যাঁ আল্লাহা ইয়ালহ না আল্লাহ ইয়ালাহ ফাতাহ ইফতাহ থেকে এলাহুন মাসদার মাসদার মানে হচ্ছে ইসিম মফুলের অর্থ আরবি গ্রামার যারা বুঝেন মালুহনের অর্থ মানে মাবুদুন আলাহা ইয়ালাহ মানে আবাদা আবুদ এবাদত করা আল্লাহ মানে হচ্ছে এবাদত করা ইয়ালাহ মানে হচ্ছে ইয়াবুদু আর এলাহন মানে হচ্ছে এবাদাতুন এবাদাতুন মানে মাবুদুন মাজদা কখনো কখনো ইসিম ফায় কখনো কখনো ইসিম অফুলের অর্থ এখানে ইসিম অফুল মাহবুদ তাহলে এলাহ আল্লাহ আসলে ছিল আল ইলাহ আল্লাহ আসলে ছিল কি আল ইলাহ ছিল যদিও মত রয়েছে বেশ কিছু তফসিরে এগুলো আলোচনা করা হয়েছে তার মধ্যে আমাদের দেশে তফসির বাইজাবি যাবে একটা পড়ায় অত বিস্তারিত আছে তো আল কেউ বলছে এটা জামেদ শব্দ এর কোনো আসল ধাতু নেই বরং এই নাম আল্লাহর নাম এটা চলে আসছে প্রথম যুগ থেকে আল্লাহ নাম আল্লাহ আর এর অর্থ ওইসব নেই আর অধিকাংশ ভাষাবিদরা বলছেন বা ওলামারা বলছেন যে এটা মুস্তাক শব্দ আর এটা মুস্তাক মানে এর উৎপত্তি হচ্ছে আল্লাহ থেকে আর আল্লাহ আল্লাহ মানে, এলাহন মানে হচ্ছে মাবুদ আল ইলাহা ছিল তাহলে আল্লাহ আসলে কি ছিল বললাম আল ইলাহ আল ইলাহ ছিল আল ইলার হামজা যেটা আছে ইলাহ হামজা হজফ করা হয়েছে তাহলে কি হয়ে যাবে হামজা হজফ করে দিলে আল ইলাহ আল কি হবে তাহলে উচ্চারণ করেন মাঝকার হামজাটা বাদ দিয়ে কারি সাহেবরা বলেন আল ইলাহ এটা কমিয়ে দেন মাইনাস কি হয়ে যাবে আল লা হলো না হলো না লামকে লামে এদগাম করা হয় পাশাপাশি যখন দুই লাম হয়েছে লামকে লামে এদগাম করা হয়েছে কি হয়ে গেল আল্লাহ জি তো আল্লাহ মানে কি তাহলে হইল যেটা এলাহনের মানে সেটা হচ্ছে আল্লাহ মানে আল্লাহ মানে মাহবুদ যিনি উপাস্য যিনি সত্য উপাস্য মাহবুদ এবার হক যার এবাদত বন্দী উপাসনা সত্য তিনি হচ্ছেন আল্লাহ আর যেসবের এবাদত উপাসনা পূজা মিথ্যা বাতিল সেগুলি হচ্ছে বাতিল মাহবুদ বাতিল মাহবুদ আল্লাহ ছাড়া বাকিগুলি হচ্ছে বাতিল মাহবুদ তারপরে লেখক বলছেন এ এলাম রাহেমাক আল্লাহ জেনে রাখো হে পাঠক এখানে সম্বোধন করা হয়েছে পাঠককে এ এলাম আইহাল কারি আমার বই এই আমার পুস্তক যে পাঠ করবে তাকে আমি সম্বোধন করেছি লেখক বলছেন এলাম তুমি জেনে রাখো রাহেমাক আল্লাহ আল্লাহ তোমার ওপর দয়া করুন আল্লাহ তোমার ওপর দয়া করুন লেখক রহমতুল্লাহ আলাই জানতে বলছেন আর এলম এলম হচ্ছে যেটা একেবারে যেই সম্পর্কে আপনি নিশ্চিত আপনার কোন রকমের সন্দেহের অবকাশ নেই সেটা হচ্ছে আল এলম ইয়াকিন হ্যাঁ এলম ইয়াকিনী সংজ্ঞা এলমের সংজ্ঞা করতে গিয়ে শেখ রহমতুল্লাহ বলছেন কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করা তার আসল রূপে মানে যেই অবস্থায় আছে সেই অবস্থাটি উপলব্ধি করা জানা ইদরাকান জাজবান নিশ্চিত তার মানে আসল যে বিষয়টি যেটা বাস্তব সে বাস্তব সম্পর্কে জ্ঞান অর্জন করা যেটা আসলে বাস্তবে সেই সম্পর্কে নিশ্চিত জ্ঞান অর্জন করার নাম হচ্ছে এল তার মানে যদি অবাস্তব আসলে ঘটনাটা এরকম নয় আসলে বিষয়টা এরকম নয় কিন্তু সেই জ্ঞানটা আপনি অর্জন করেছেন তাহলে এটা হচ্ছে জ্ঞান তো অর্জন করেছেন কিন্তু হ্যাঁ যেভাবে আপনি জানছেন সেটা আসলে বাস্তবে নেই বুঝতে পারছেন আমার কথা তার মানে আপনি তাহলে আসল বিষয় থেকে অজ্ঞ জাহেল হয়ে রয়েছেন যেমন আল্লাহ রব্বুল আলমিন তিনি সত্য মাবুদ এই যে জ্ঞানটা অর্জন করলাম আমরা একজন মুসলিম হিসাবে জানি কথাটা আসলে সত্য কিনা সত্য তাহলে এটা হচ্ছে আইল এটা হচ্ছে এলম আর কোন ব্যক্তি যদি এই ধারণা করে এই বিশ্বাস রাখে যে আমি জানি হ্যাঁ একজন হিন্দু যেমন দেবদেবীকে সে তার ভগবান ঈশ্বর জানে তার এই জ্ঞানটি অবাস্তব বাস্তবের খেলাফ তাহলে সেই ব্যক্তির মধ্যে যে হালত রয়েছে অজ্ঞতা রয়েছে সে আসল বিষয় সম্পর্কে জ্ঞান রাখে না সুতরাং সে জ্ঞানের দাবি করলেও সে জাহেল এই জন্য মুশরেককে যেই ব্যক্তি আল্লাহর দিন যে সত্য দিন তার বিপরীত ধারণা রাখে অথবা বিপরীত পালন করে হ্যাঁ সে হালতের শিকার সে অজ্ঞতার শিকার কেউ যদি এই জ্ঞান অর্জন করে থাকে সুফিজমের কিতাব থেকে যে প্রত্যেক গ্রামে প্রত্যেক শহরে আল্লাহর বড় বড় অলি গোস কুতুব আছে হ্যাঁ? আবদাল আছে এরা কি করে আল্লাহর জমিনকে ধৈরে আছে না হলে পাপের কারণে আল্লাহ উল্টে পাল্টে দিবেন যদি এরা ধৈরে না রাখে তাহলে সব একবার ধ্বংস হয়ে যাবে এই ধারণা মুসলিমদের বিদারপন্থী সিরকি আকিদায় বিশ্বাসী মুসলিমদের আছে না নেই ওরাও তো দাবি করছে যে আমরা এটা জানি যে আল্লাহর জমিন কে এরা অলিয়া অলিয়া ওরা ধরে আছে এই জ্ঞান এটি হচ্ছে অসত্য তাই না অবাস্তব বাস্তব নাই যার পিছনে কোন প্রুফ দলিল নেই আল্লাহর কিতাবেও নেই রসুলের হাদিসেও নেই সাল্লাম সুতরাং এই ব্যক্তি তার জ্ঞানের দাবি করা সত্ত্বেও সে হচ্ছে জাহেল কারণ সত্য বিষয় হ্যাঁ, আসল মর্ম থেকে অজ্ঞ সে হাকিকাত থেকে সে গাফেল অনবহিত হাকিকাতের খবর রাখে না জি জানতে বলছেন লেখক কারণ জানা প্রথম ফরজ শুরুতে বলেছি আল্লাপাক প্রথম জানার জন্য তাগিদ করতে গিয়ে নির্দেশ দিতে গিয়ে বলেছেন একরা নাজল করেছেন রাহেমাক আল্লাহ আল্লাহ তোমার উপর রহম করুক পাঠককে দোয়া দিচ্ছেন লেখক এতে পাঠককে আকৃষ্ট করা উদ্দেশ্য পাঠকের সাথে নম্র আচরণ করা উদ্দেশ্য বা যে আপনি যাকে সম্বোধন করছেন সে আপনার লিখনের মাধ্যমে করেন অথবা আপনার বক্তব্যের মাধ্যমে করেন আপনার কথা দিয়ে আপনি ব্যক্তি পর্যায়ে কোন একটা উপদেশ দিয়েই করেন যেমন আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনি সম্বোধন করছেন আল্লাহ আল্লাহ তোমার রহম করুক তুমি এই কাজটা করো যদি অর্থটা বুঝে আচ্ছা আরবিতে বুঝে না তুমি বাংলায় বলেন হ্যাঁ আল্লাহ তোমার রহম করুক তুমি এই কাজটা করো হ্যাঁ চলো নামাজ পড়তে চলো তাহলে তার মনটা নরম হবে না হবে না আমার বাপ আমাকে দোয়া দিল আমার মা আমাকে দোয়া দিল বা আমার বড় ভাই আমাকে দোয়া দিল নরম হবে না হবে না আপনাকে যদি শ্রোতা হিসাবে আল্লাহ আপনাদের উপরে যেন রহম করেন আল্লাহ আপনাদের উপরে যেন দয়া করেন দয়াশীল হন আল্লাহর অস্তে দিন শেখন এবং দিনের উপর আমল করুন দিনের দাওয়াত দিন তা আপনি এগিয়ে আসবেন না আপনি দূরে সরবেন এগিয়ে আসবেন কারণ আপনাকে আপনার সাথে নরম আচরণ করা হয়েছে আপনার আমি যে হিতাকাঙ্ক্ষী এটা আপনাকে বোঝাবার চেষ্টা করেছি লেখক এই জন্য রাহেমা কাল্লা নিয়েছেন যাতে করে পাঠক উপলব্ধি করে যে লেখক হিতাকাঙ্ক্ষী আল্লাহর রহমত আমাদের জন্য তিনি কামনা করেন রাহেমাক আল্লাহ পক্ষান্তরে যদি বলা হয়তো এলাম জেনে রাখো আল্লাহ তোমাদের সংশোধন করুক আল্লাহ তোমাদের হেদায়ত করুক হ্যাঁ এটাও দোয়া কিন্তু আরবরা বর্তমানে বুঝে যে আল্লাহ হেদিক মানে গাল দিয়ে দিল আমাকে মানে আমি পথভ্রষ্ট হয়ে আছি গোমরা হয়ে আছি আমাকে গাল দিয়ে দিলাম এটা অজ্ঞতার কারণে তাদের একটা পরিভাষা হয়ে গেছে না হলে সুরাফাতে দোয়া করেছেন নিজেও দোয়া করে হেদেন আস্তরাতাল মোস্তা আল্লাহ তুমি সরল পথ দেখাও যখন আপনি দোয়া করেছেন তখন দোয়া হয়ে গেল হেদেন আস্তরাতাল মোস্তাকিম আর কেউ যদি আল্লাহ হেদিক আল্লাহ তোমাকে হৃদায়ত করুক তো গাল মারামারি শুরু করে দিবে তো অজ্ঞতা তারপরে একটা ভুল একটা পরিভাষা চালু হয়ে যাওয়া তো এর চাইতে বেশি শক্ত ভাষা দিয়ে কেউ যদি বলে এটা তো তাদের কাছে না হয় শক্ত খানি করলো কিন্তু আসলে যদি শক্ত ভাষা দিয়ে আল্লাহ তোমার এই বক্রতা দূর করো হ্যাঁ বড়ই তুমি বাঁকা মানুষ আল্লাহকে ভয় করো তাহলে কি করলেন আপনি আকৃষ্ট করলেন না কিনা ছড়ালেন কেন ছড়ালেন খানিকটা মানে তুমি বাঁকা ঠিক না নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম উৎসাহিত করতে বলেছেন সুসংবাদ দিতে বলেছেন হ্যাঁ এমন আচরণ যেন না করেন যাতে ঘৃণা ছড়ায় ঘৃণা ছড়ায় বা সেরু সুসংবাদ দাও ওলা তো না ফেরু মানুষকে দূরে সরিয়ে দিও না মানুষের মাঝে ঘৃণা ছড়ায় না সেরু সহজ করার চেষ্টা করো হ্যাঁ ওয়ালা তো আর সেরু কঠিন করে দিও না কঠিন করে দিও না তাদের এগিয়ে আসাটাকে কঠিন করে দিও না না এর কথা শোনা যাবে না না এর পিছনে চলা যাবে না হ্যাঁ এর বই পড়া যাবে না এরকম যেন না হয় শেখ সোহেল ফৌজান হাফেজাহুল্লাহ এই কেতাবের ভাষ্যে তিনি লিখছেন অন্য আরেকটি ভাষ্য আছে যে এটা এই পন্থাটা সকলের সাথে না একজন মমিন বা একজন আগ্রহী মানুষ মমিন মুসলিম না হইল আগ্রহী মানুষ তারপরে জানার আগ্রহ আছে ঠিক আছে একজন অমুসলিম হইতে পারে অমুসলিম হইতে পারে কাফের হইতে পারে অথবা একজন বিদাতি হইতে পারে হ্যাঁ একজন সিরকি আকিদের লোক হইতে কবর মাজারপন্থী হইতে পারে কিন্তু জানার আগ্রহ আছে জানার মতো ওইরকম পরিবেশ পায়নি সুযোগ পায়নি জানার আগ্রহ নিয়ে এসছে তাহলে তার সাথে নম্র ব্যবহার করুন যাতে করে হেদায়তের রাস্তা তার জন্য সহজ হয়ে যায় এই ক্ষেত্রে নম্রতা অবলম্বন করবেন আর যদি দেখা যায় যে না এ জানার উদ্দেশ্য আসে নাই এ আরো লোকজনকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে প্রশ্ন করছে হ্যাঁ লোকজনের মগজে সংসার সৃষ্টির চেষ্টা করছে বিভ্রান্ত কি করে করা যায় লোকজনকে আরো এখান থেকে ভাগিয়ে দেওয়া যায় কি করে এ হচ্ছে উদ্দেশ্য এ কট্টরপন্থী সহি আকিদার দুশ্মন এবং ইসলামের দুশ্মন কাফের মুশরেক এবং হটকারিতা তার মধ্যে রয়েছে অহংকার রয়েছে এসব ক্ষেত্রে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন অনুমতি দিয়েছেন কঠোর আচরণের এই আয়াতগুলোকে উপেক্ষা করলে হবে না বিরুদ্ধে জেহাদ করো মোনাফিকের মোনাফিকদের বিরুদ্ধে জেহাদ করো মোনাফিকদের বিরুদ্ধে অস্ত্রের জেহাদ নয় তখন অস্ত্র জেহাদের জন্য বেশ কিছু শর্ত রয়েছে আর কথার জেহাদ লিখনির জেহাদ অন্তরে অন্তরে ঘৃণা করে পাপকে পাপিকে ঘৃণা করে প্রতিবাদের জেহাদ এটা সকল সকলের ক্ষেত্রে রয়েছে সকল পাপির ক্ষেত্রে রয়েছে এবং যে কোনো সময় রয়েছে মোনাফেকদের বিরুদ্ধে নবী শাসন কখনো অস্ত্র ধারণ করেনি মোনাফেককে মেরেছেন হ্যাঁ শাস্তি দিয়েছেন মোনাফেকদের বিরুদ্ধে কোনো জেহাদ হয়েছে বদরোহদের মতো না হয় নাই তো আল্লাহ যে বলেছেন যে মোনাফিকদের বিরুদ্ধে জেহাদ করো এটা হচ্ছে অস্ত্র দিয়ে নয় কিসের দ্বারা কথার দ্বারা দলিল প্রমাণ দ্বারা এবং তাদেরকে সমাজের সামনে তাদের মুখোশ খুলে দেওয়ার মাধ্যমে তাদেরকে চিহ্নিত করার মাধ্যমে প্রয়োজনে তাদেরকে লাঞ্ছিত অপদস্থ এবং তাদেরকে যেটাকে বলা হচ্ছে সমাজের কাছে যেন তারা সমাজ থেকে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায় এই পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বিদাতি জনসাধারণের ক্ষেত্রে নম্র আচরণ করবেন বিদাতি মোল্লাও যদি হয় আর বিষয়টা হয় তহিদ সম্পর্কে পড়ে না জানে না তহিদ কত প্রকার বুঝে না অলুহিয়াত বুঝে না আল্লাহ কোথায় তাও বই জ্ঞান দেওয়া হয়নি মাদ্রাসা ফারিক হইলেও তারপরে সুন্দর সম্পর্কে তাবার রোকান হাদিস পড়েছে আমলের জন্য না মগজে আর অন্য কিছু ঢুকে আছে কিন্তু জানার আগ্রহ আছে তো নম্র ব্যবহার পাওয়ার যোগ্য যদিও মাদ্রাসা পড়া হোক না কেন কিন্তু যদি না হটকারিতা আছে অহংকার আছে হ্যাঁ মাদ্রাসা পড়েছে আমি বুঝি না ওর কাছে শিখতে যেতে হবে তাহলে এদেশে অগলোজ আলিহীন এদের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করুন আল্লাহ বলছেন যে কি করে ওয়াগুলুদ আলহিম এখানে তো ওয়ারফুক বেহিম কহেননি আল্লাহ তো কথা বলেন যে নম্রতা করো ওয়াগুলুদ আলিম তাদের সাথে কঠোরতা অবলম্বন করে এটাও কোরআনের হুকুম আবার কোরআনের হুকুম এটাও যে ফাবেমা রহমাতি মিন আল্লাহ লিন তালহুম আল্লাহর হ্যাঁ, অনুগ্রহে তুমি তাদের সাথে নম্র আচরণ করে থাকো আল্লাহ এটাও বলেছেন তাহলে সকলের ক্ষেত্রে নম্র হইতে হবে না আর সকলের ক্ষেত্রে শক্ত হইতে হবে না ভালো করে মনে রাখবেন আরেকটি আয়াত আপনাদের স্মরণ করিয়ে দিই আল্লাহ পাক বলছেন ওয়ালা আহলাল কিতাব আহসান আহলে কিতাব তারা তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞান রাখে কারণ ওদের কাছে কিতাব নবী এসেছে সুতরাং মুশরেক চাইতে ওরা বেশি জ্ঞান রাখে মক্কার মুশরেকের চাইতে হ্যাঁ হিন্দুদের চাইতে খ্রিস্টান বেশি জ্ঞান রাখে ইহুদিরা জ্ঞান বেশি রাখে তুলনামূলক যদি ওরাও মুশেক কাফের কিন্তু জ্ঞান রাখে কারণ ওদের কাছে আসমানি গ্রন্থ আছে যদিও বিকৃত হয়ে জগা খিচড়ি হয়ে আছে কিছু হক কথা কিছু বাতিল কথা সব মিশে গেছে আল্লাহ বলছেন ওদের সাথে তর্কে জড়াতে যেও না ইল্লা বিল্লাতি হে আহসান তবে উত্তম পন্থায় যখন তাদের সাথে হ্যাঁ, হ্যাঁ, বোঝাপড়া করবে বুঝাবার চেষ্টা করবে কোন পন্থা অবলম্বন করবে বিল্লাতি আহসান ভালো পন্থায় হ্যাঁ সবচেয়ে উত্তম পন্থা আল্লাহ বলছেন ইসিম তাফজিল দিয়ে তার পরের অংশটুকু পড়ে দেখেন হ্যাঁ হবে সাহেব মুখস্ত আছে হ্যাঁ স্পষ্ট করে তবে তাদের মধ্যে যারা জালেম তাদের সাথে নম্র ব্যবহার না তাদের সাথে আহসান ব্যবহার না তাদের মধ্যে যারা জালেম তাহলে যারা নিজেরা তো হেদায়ত হবে না হবে না সহি আকিদা নেবে না কবর মাজার পূজা ছাড়বে না তাবিজ তোমার ব্যবসা ছাড়বে না মিলাদ ব্যবসা ছাড়বে না হ্যাঁ পেট ব্যবসা ছাড়বে না ধর্ম ব্যবসা ছাড়বে না এইসব শিরিক বিদাত ছাড়বে না তার ওলামায় সু পেট পূজারি আলেম বা বিদাতপন্থী আলেম তার সাথে সাথে অন্যদেরকেও বিভ্রান্ত করতে চায় এরা হচ্ছে জালেম ইল্লাহ তাদের মধ্যে যারা জালেম তাদের সাথে আহসান পদ্ধতি চলবে না তাদেরকে কোণঠাসা করো জি কোণঠাসা তাদের পায়ের তলা থেকে মাটি সরাবার চেষ্টা করো তার মানে সমাজের লোককে সহি রাস্তা দেখিয়ে দিয়ে এদেরকে আউট করার চেষ্টা করো সমাজ থেকে মসজিদ থেকে এমামত থেকে নেতৃত্ব থেকে তো এই জন্য এই দাওয়াতের ক্ষেত্রে এই দুটো জিনিস একজন দায়ী কি বুঝে নেওয়া জরুরি যে কখন আপনি নম্র হবেন দয়াশীল হবেন রাহিমাকাল্লা আর কখন আল্লাহ লাঞ্ছিত করুক কারণ বহু মানুষকে গুমরা করে রেখেছে এরা বহু মানুষকে গুমরা করে রেখেছে ইব্রাহিম আলী সালামী বলেছিলেন আল্লাহ এই মূর্তি পুজোক আর মূর্তি পূজার এই আমার দেশবাসীকে ইরাকবাসীকে আদুল্লাহ কাসির বহু মানুষকে পথভ্রষ্ট করে গেছে তা আপনি চিন্তা করুন যাদের মগজ ওইরকম ভাইরাস ঢুকে আছে আর ঢালাহারে সহি আকিদার কথা বললে কাফের আর দাজ্জাল আর মিথ্যাবাদী আর ফিতনাবাজ কোরআন হাদিসের কথা বললে ফিতনা হয়ে যাবে নাকি এইরকম কথা যারা বলি তাদের সাথে নম্র ব্যবহার কথা আল্লাহ বলেনি ওগুলো জালেহিম তখন আমল করতে হবে হ্যাঁ তাদের ক্ষেত্রে তারা হচ্ছে ওই দল ইল্লামিন তাহলে দায়ীকে যখন দাওয়াতের কাজ আপনি আপনার শহরে গিয়ে আপনার গ্রামে আপনার এলাকায় আত্মীয় স্বজন মাঝে করবেন দেখবেন যে কোন শ্রেণী মানুষই কোন সে জানার আগ্রহ আছে জানতে চায় জানতে চায় সে অথবা তার মগজে তালা লেগে আছে কিন্তু তালাটা খুলে দিতে পারলেই কিন্তু কিছু ঢুকানো যাবে নরম ব্যবহার করেন নরম ব্যবহারের মাধ্যমে তালাটা খোলার চেষ্টা করেন আর যদি সে বলে তোর চাইতে বেশি জানি হ্যাঁ আর তারপরে যারাই আসে তাদের রাস্তায় বাধা সৃষ্টি করে হকের দিকে আসলে এটা হচ্ছে জালেম এদের সাথে নম্র ব্যবহার কথা আল্লাহ পাক বলেন নাই তাহলে কোরআনে করিমের দুই রকমের আয়াত বা নবী সাল্লাহ ইসলামের সিরাতে দুই রকমের আচরণ এই দুটোর মাঝে সমন্বয় হবে আল্লাহ আলিনা তাল্লম আরবা মাসাইল বলছেন যে আল্লাহ রহম করুক তোমার উপর হে পাঠক আমাদের ওপর ওয়াজেব হচ্ছে ফরজ হচ্ছে ওয়াজেব আর ফরজে কোনো পার্থক্য নেই আমাদের ফরজ হচ্ছে তাল্লম আর বাই মাসাইলা চারটি বিষয় সম্পর্কে মাসালা সম্পর্কে জেনে নেওয়া চারটি বিষয় সম্পর্কে জেনে নেওয়া আমাদের জন্য ফরজ লেখক আমাদের জন্য ফরজ কেন বললেন কেন বললেন আপনাদের জন্য ফরজ দুটো কথা পার্থক্য কি আমি আপনাদের দেখেন আপনাদের জন্য দিন ইসলাম শেখা ফরজ এই একটা ভাষা আর একটা ভাষা হলো যে দেখেন আমরা মুসলিম সুতরাং আমাদের যে সকলের জন্য দিন ইসলাম শিখা ফরজ হ্যাঁ কোনটা বেশি ভালো আপনার জন্য হ্যাঁ আমাদের জন্য মানে আপনার জন্য যেমন শিখা ফরজ আমারও জন্য শিখা ফরজ বুঝছেন এবার আলাইনা বলেছেন আলাইকুম বলেননি জি আমাদের সকলকে দিন শিখতে হবে রসুল্লাহ সাল্লাম শিখিয়েছেন কোরআন মুখস্থ করেছেন কোরআন যখন নাজল হতে শুরু হয়েছে তখন তাড়াওড়া শুরু করেছেন যে কি জানি কোন একটা আয়াতের অংশ ছুটে না যায় হ্যাঁ আর ভুলে না যায় তখন তাড়াতাড়ি করে জবান নড়াইতে শুরু করতে এদিকে আয়াত পুরা হয়নি শোনানো আর তিনি জবান নড়াইতে মুখস্থ করা শুরু করে দিতেন তখন আল্লাহ পাক কোরআনে খেরিমে বলছেন হে নবী দেখো তুমি তাড়াহড়া করিও না আয়াতগুলো কি রয়েছে ওয়ালা তাজাল বিল কোরআন মিন কাবলা ইউকজা ইলাইকা ওয়াহিয়ু হে নবী কোরআন সম্পর্কে কোরআন মুখস্ত করতে গিয়ে তুমি তাড়াহড়া করিও না মেন কাবুল অহি ওয়াহি সম্পন্ন হওয়ার আগে ওহির কথাটি পুরা হইতে দাও হ্যাঁ তারপরে তুমি মুখস্থ করিও রিভাইজ করিও আর এক দুটা কালেমা বা এক দুটা লাইন শুনিয়েছেন আয়াত পুরা হয়নি বা হয়েছে এখনো কথা পুরা হয়নি জিবরাইল তুমি জবান নাড়াইতে শুরু করেছো তাহলে ওইদিকে যে বাকিটা শোনা দুইদিকে তাল দেওয়া যাবে না তাড়াহড়া করিও না তুমি ওয়াকুর রব্বে জিদিন ইলমা তবে এই দোয়া বলো রব্বে হে আমার রব হে আমার প্রতিপালক জিদিন ইলমা আমাকে হ্যাঁ বেশি এলেম দান করো আমার এলমকে জ্ঞানকে বৃদ্ধি করে দাও রব্বে জিদিন আল্লাহ নবীকে বলছেন তারপরে আল্লাহ পাক আরো বলেছেন লা তোহার রেখবে হে লেসানাকালে তা জ্বালাবে হে নবী তোমার জবান বেশি অত নাড়াচাড়া করিও না অত তাড়াহুড়া করিও না লে তা জ্বালাবে জলদি করার জন্য ইন্না আলেই না কোরআন কারণ কোরআন একত্রিত করে দেওয়া এবং কোরআন মানে কেরাতাহু এখানে কোরআন মানে কেরাতের অর্থ কোরআন শব্দটি কারা একরাও থেকে এসেছে কারা একরাও কেরাতা নমাজদার হয় আর কারা একরাও কোরআনা মাজদার হয় তো কোরআন শব্দটি মাজদার কারা যেহেতু সবচেয়ে বেশি কোরআন করিমের পাঠ হয় তেলাওত হয় সেজন্য আল কোরআন করিমের নাম হচ্ছে আল কোরআন জি ইন্না আলাইনা জামাহ কারণ কোরআন একত্রিত করা সুরক্ষিত করা আমার দায়িত্ব কোরআন এবং তা পড়িয়ে দাও তোমাকে পড়িয়ে দাও মুখস্থ করিয়ে দাও আমার দায়িত্ব শুধু তাই নয় আলাই না বেয়ানা এবং কোরআনে কেরিমের বয়ান করে দাও মানে তফসিরও তোমাকে শিখিয়ে দাও এটাও আমার দায়িত্ব মানে শুধু শব্দ মুখস্থ করে দিয়েছে আজকালকার অনারব হাফেজ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান হাফেজদের মতো কিছুই বুঝে না জালিকাল কিতাব মানেও বুঝে না লারে বা ফিয়ে মানে বুঝে না আকিমুসাল্লাহ মানেও বুঝে না ওলা তাকার বুঝে না মানেও বুঝে না সব পাপ করে আর হাফেজে কোরআন কিছুই তো বুঝে না সে ওয়াবুদুল্লাহ ওয়ালা পরে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করিয়ে না আবার মাজারও যায় হাফেজ সাহেব বুঝে না তো কিছু অবুঝ তো নবীর ওপর ওইভাবে কোরআন নাজেল করানো হয়নি কিরকম নাজিল করা হয়েছে হ্যাঁ? যখন আমি পড়িয়ে মানে আমার যখন পড়ে দেবে ফাত্তাবে কোরআনা মানে ফাত্তাবে কেরাতাহ তখন তার তেলাওয়াতের অনুসরণ করো তাকে ফলো করবো মানে তার পেছনে পেছনে পড়ো সাথে সাথে পড়িয়ে না শুনে নাও মনোযোগ সহকারে আর তারপরে তাকে ফলো করো তার অনুসরণ করো তারপর আল্লাহ বলছেন তারপর এটাও জেনে রাখো যে বয়ান করে ব্যাখ্যা বিশ্লেষণ করে করে দাও এটাও আমি বলছি আমার দায়িত্ব তোমাকে বুঝিয়ে দেবো যে কোরআনের কোনটি আয়াতের কোনটা অংশের কি তর্জমা রয়েছে তফসির রয়েছে উদ্দেশ্য রয়েছে চারটি মাসাইল সম্পর্কে জানা আমাদের উপর ফরজ প্রত্যেক মুসলিমের জন্য ফরজ চারটি মাসাইল মাসাইল মাস আল্লাহ বহু বছর মাসাইল কেন বললেন কারণ এই বিষয়গুলি সম্পর্কে বেশি বেশি জিজ্ঞাসাবাদ হয় সালা ইয়াস আলু মানে জিজ্ঞাসা করা তো কোন মাসলাকে মাসালা আসল শব্দটি আমাদের বাংলায় একটু হেরফের হয়ে যায় হ্যাঁ একটু তো বিকৃতি ঘটে আমরা কি বলি হ্যাঁ মাসলা বলে মশলা মানে ওই এটা তরকারি মশলা নাই আবার হ্যাঁ রান্না টান্না যে মশলা হয় ও মশলা নাই আবার তো আসলে মাস আলা শব্দটি মাস আলাতুন সা আলা ইয়াস আলো থেকে মাস আলা মানে যেই সব বিষয়গুলি সম্পর্কে বেশি বেশি জিজ্ঞাসাবাদ হয় তো এই বিষয়গুলি এমন যেগুলি হচ্ছে এইরকম বেশি বেশি একজন মুসলিম যদি সত্যি মুসলিম হতে চায় তাহলে বেশি বেশি সে জিজ্ঞাসা করবে জানার জন্য প্রথম মাস আলা হচ্ছে আল উলা মানে আল মাস আলাতুল উলা আল ইলম জ্ঞান অর্জন করা প্রথম বিষয় চারটির মধ্যে এই গোটা কিতাবে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে এই চারটি বিষয় জানা ফরজ আমাদের জন্য চারটি বিষয় সম্পর্কে ভালো করে যদি জেনে নেন আর কাজে পরিণত করেন তাহলে আপনার মধ্যে তিনটি ইসলামের মূলনীতি চলে আসলো আপনি ইনশাআল্লাহ মমিন মুসলিম হয়ে বেঁচে থাকতে পারবেন আল্লাহ পাক যেন ইমানের অবস্থায় রাখেন এবং ইমানের অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে দুরিয়া থেকে নেন প্রথম হচ্ছে এলম হাসিল করা জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করা কি সম্পর্কে তিনটি বিষয় এই যে তিনটি মূলনীতি এখানে বলা হয়েছে আম্মা আরেফাতুল্লাহি চারটি মাস আল্লাহর প্রথম মশালা হচ্ছে এলম জ্ঞান অর্জন করা আর জ্ঞান অর্জন করতে হবে তিনটি বিষয় সম্পর্কে যে তিনটি হচ্ছে মূলনীতি যা দিয়ে এই কিতাব শুরু হয়েছে আর তারপরে তখন বাকি মশালাগুলি আসে বাকি মশালাগুলি আসবে যে আরো তিনটি রয়েছে ওয়াহুয়া আর জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন মানে কি এই জ্ঞান মানে কোন জ্ঞান জ্ঞান মানে কি দিনের জ্ঞান অর্জন করা কোরআনের জ্ঞান অর্জন করা রসুলের হাদিসের জ্ঞান অর্জন করা ওহির যে দুটো ওহি ওহির জ্ঞান অর্জন করা শরীয়তের বিধিবিধানের জ্ঞান অর্জন করা সেটা আকিদাই হোক অথবা ইবাদত বন্দিগি হোক বা ইসলামিক আখলাক আচরণ মামলাত হোক এগুলির জ্ঞান অর্জন করা একটা দিক আর একটা হচ্ছে দুনিয়ার মেলা জ্ঞান রয়েছে অঙ্কের জ্ঞান অর্জন করা হ্যাঁ মেডিকেলের জ্ঞান অর্জন করা ইঞ্জিনিয়ারিং জ্ঞান অর্জন করা আপনার টেকনিক্যাল হাতের হাতের কাজের জ্ঞান অর্জন করা মেলা জ্ঞানের শেষ নাই ঠিক কিনা এখানে যে এলমের কথা উল্লেখ করেছেন লেখক ওটা কি সব জ্ঞান কি সামিল মানে দুনিয়ার সব জ্ঞান হাসিল করা ফরজ এখানে এলম বলতে তাহলে কি বুঝিয়েছেন তিনি আল এলমুসারি ভালো করে মনে রাখবেন শরীয়তের জ্ঞান আর শরিয়াত হচ্ছে ওহির নাম ওহি মানে হচ্ছে হয় কোরআনে করিমে সেই কথাটি রয়েছে অথবা রসল্লাহ সাল্লামের হাদিসে রয়েছে স্পষ্ট রয়েছে নাসে সারহি অথবা অস্পষ্ট রয়েছে যেটা অলামা মহাকিন গবেষক হ্যাঁ ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ আর মহাদিস কেরামরা তারা কি করেছেন ইস্তেমবাদ করেছেন কোন একটি আয়াত থেকে অথবা হাদিস থেকে এগুলি হচ্ছে শরীয়তের জ্ঞান জ্ঞান অর্জন করা হচ্ছে প্রথম মাসালা যা হচ্ছে ফরজ এই জ্ঞান অর্জন করতে হবে তাহলে শরীয়তের জ্ঞান আর শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ যদি বলেন যে এলম তো সব এলমকে সামিল দুনিয়ার জ্ঞানকেও সামিল আর দিনের জ্ঞান দিনের জ্ঞান সঙ্গেও সামিল তো কেন আমরা এখানে দিনের জ্ঞানের সাথে শরীয়তের জ্ঞানের সাথে খাস করব তাহলে কি তাহলে দুনিয়া শিখা ফরজ হ্যাঁ আর একজন মানুষ দুনিয়ার সবকিছু শিখতে পারবে না দুনিয়া শিখা ফরজ না আল্লাহ শেখ সাল ফৌজান হাফেজাহুল্লাহ এই কিতাবের সারা লিখেছেন যে দিনের জ্ঞান শিক্ষা ফরজ ভালো করে শোনা দিনের জ্ঞান শিক্ষা ফরজ কতটা ফরজ মানে সবাইকে তাহলে আপনাদের আলেম হইতে হবে হ্যাঁ যাতে করে দিনের কথা বলতে পারেন দিনের কথা বুঝতে পারেন কোরআনের অর্থ বুঝতে পারেন রসুলের হাদিসের অর্থ বুঝতে সবাইকে এটা অসম্ভব লাইকাল্লিফুল্লাহ নফসান ইল্লা উসাহা মানুষ সাধ্যের বাইরে আল্লাহ দায়িত্ব দেন না এত বড় দায়িত্ব চাপলে তো কোনো মানুষ আদায় করতে পারবে না তাহলে সবাই কি একবারে জ্ঞানী হইতা পণ্ডিত এইরকম যে কোরআনে হাদিস থেকে মাসলা বলতে পারে দলিল দিতে পারে না এটা মোটেই ফরজ না সবার এটা প্রত্যেক অঞ্চল থেকে প্রত্যেক বংশ থেকে প্রত্যেক এলাকা থেকে কিছু লোকের ফরজ অর্থাৎ ফরজে কে ফায়া আপনার বংশে দু চারজন আলেম হইতে হবে আপনারা পাঁচটা ভাই এক দুটো আলেম হওয়া উচিত যাতে করে আপনার বাড়িতে অন্তত দিনের আলো জ্বালতে পারে আপনার গ্রামে একজন কোন আলেম নেই একটা মাসলা জানতে হলো আর এক গ্রাম থেকে আরেক গ্রাম যেতে হবে অথবা ভাড়া করে নিয়ে আসতে দেখ রে আমাদের ডিস্ট্রিক্টে তো কোনো আলেম খুঁজে যাবে না যা অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আই দিয়ে মসজিদে রাগ পয়সা দিয়ে না চলবে না প্রত্যেক বংশে ফালাওয়ালা নাফারা মিন করলে ফেরকাতি মিনহুম তয় ফাল্লা সুরায় তবাতে বলেছেন প্রত্যেক দল থেকে যেন কিছু কিছু লোক বেরোয় লিয়াতা ফাক্কাহফির দিন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করার জন্য তাহলে দিনের গভীর জ্ঞান অর্জন করা কিছু লোকের ফরজ ফার্জে কেফায়া ফার্জে কেফায়া ফার্জে আইন দুটোতে পার্থক্য রয়েছে আর প্রত্যেকের জন্য যেটা ফরজ সে ফরজের নাম কি ফার্জে আইন ফার্জে আইন তো ফার্জে আইন আপনাদের প্রত্যেকের জন্য কতটা শিখা ফরজ আকিদা সম্পর্কে এতটা জানতে হবে যাতে আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে দিন ইসলামের যেগুলো বিশ্বাসের বিষয় সেগুলি সম্পর্কে সঠিক বিশ্বাস রাখেন ভ্রান্ত বিশ্বাস না থাকে এবাদত বন্দীগী সম্পর্কে নামাজ সম্পর্কে এতটা জানতে হবে যাতে নামাজটা আপনি সহি শুদ্ধ পড়তে পারেন রোজা সম্পর্কে এতটা জানতে হবে যাতে সহি শুদ্ধ রোজাটা রাখতে পারেন সাহারি কাকে বলে ইফতারি কাকে বলে কখন থেকে রোজা শুরু হয় কখনো শেষ হয় আর রোজা কোন কোন কারণে ভঙ্গ হয়ে যায় এগুলো জানতে হবে হ্যাঁ উজু সম্পর্কে জানতে হয় কোন কোন কারণে উজু ভঙ্গ হয়ে যায় না জানলে তো আপনি উজু ভঙ্গ করতে থাকবেন আর উজুতে নামাজ পড়তে থাকবেন ভাঙা উজু নিয়ে ঠিক না হ্যাঁ জানতে হবে তাহলে আপনাকে তহিদ জানতে হবে সিরকি জানতে হবে যে তহিদ কিসে ভঙ্গ হয়ে যায় উজু ভঙ্গের কারণ জানবে না তহিদ ভঙ্গের কারণ জানবেন যে মাজারে চেষ্টা করলে মুশেক হয়ে যায় ইসলাম ভঙ্গ হয়ে যায় জানবেন না আপনি জানা ফরজ যখন প্রত্যেক নরনারীর জন্য জানা ফরজ এগুলি জাকাত যখন দিতে যাবেন জাকাতের আগে মশলা জানতে হবে যে আমার কাছে টাকা এতটা আছে কতটাই দিতে হবে জানা ফরজ হজ যখন করতে যাবেন হজে যাওয়ার আগে শিখে যেতে হবে যে হজের তরিকাকে শুরু থেকে শেষ পর্যন্ত হজ কেমন করে আদায় করে শিখা ফরজ এইরকম একটা ব্যবসা করতে যাচ্ছেন এই ব্যবসাটা আমার জন্য হালাল না হারাম আগে জানবেন তারপর ব্যবসা খুলবেন ব্যবসা খুলে দিয়ে হ্যাঁ ডিস্টেনিতে ঢুকে গিয়ে ডিরেকশনে ঢুকে গিয়ে তারপরে মাসলা জিজ্ঞেস করছেন আর অনেক আপনার কাস্টমার হয়ে গেছে আর মান্থলি অনেক ইনকাম আসা শুরু হয়ে গেছে হারাম জানলেও আর ছাড়তে পারছেন না এটা চলবে না জানার আগে আপনাকে জানার আগে আমল করা চলবে না আগে জানতে হবে তারপরে কদম বাড়াইতে হবে আকিদা এবাদত আখলাক সম্পর্কে প্রত্যেক মুসলিমকে এতটা জানতে হবে যাতে আল্লাহর এবাদতটা ঠিকভাবে কি করতে পারে আদায় করতে পারে ভালো করে শোনেন আল্লাহর এবাদত ফতোয়া দেওয়ার জন্য না আপনাদেরকে ফতোয়া দেওয়ার জন্য জানা জরুরি না জানলে নিজের আমল করি না করে অন্যকে এটা ফতো দিতে হবে তালাকের মশলা জিজ্ঞেস করলে খালি হাতে ফিরে যাবেন কারণ আপনি কিছু শিখে এসছেন এটা এই জন্য না এই জন্য না হ্যাঁ আপনার যদি তালাক হয় তালাকের সমস্যা হয় তখন আপনার জন্য জানা ফরজ আমি তালাক কেমন করে দেব অতটুকু জানা আপনার জন্য ফরজ তাহলে বুঝলেন তাহলে এটা হচ্ছে ফার্জে আইন তাহলে দিন ইসলামের কিছু অংশ শেখা ফার্জে আইন সবার জন্য আর দিন ইসলাম পুরোপুরি বেশি করে যথেষ্ট শেখার চেষ্টা করা এটা হচ্ছে ফার্জে কেফায়া প্রত্যেক দেশে প্রত্যেক অঞ্চলে প্রত্যেক এলাকাতে প্রত্যেক বংশে কিছু কিছু ভালো আলেম থাকতে হবে কোরআন এবং হাদিসের দুনিয়ার জ্ঞান সম্পর্কে বলছিলাম এখন তো এতক্ষণ তো বললাম শরীয়তের জ্ঞান হ্যাঁ এলমে সারি দুনিয়ার এলম এলমে দুনিয়াবি দুনিয়ার এলম শিক্ষা ফরোজ না ভালো মুস্তাহাব বা মোবাহ জায়জ হ্যাঁ ফরজ ফরজ যদি হয় তো ফরজ ফরজে আইন না ফরজে কেফায়া হ্যাঁ দুনিয়ার জ্ঞান ডাক্তার হইতে হবে মুসলিমদেরকে ফরজে আইন না ফরজে কেফায়া ইঞ্জিনিয়ার হইতে হবে ফরজে আইন না ফরজে কেফায়া কখনো কখন যখন দেখব যে আমাদের দেশে যতটা ডাক্তারের প্রয়োজন অতটা ডাক্তার নেই তখন ডাক্তারি শিখা ফার্জে কেফায়া আরো কিছু লোককে বাড়াইতে হবে এতটা এতটা ডাক্তার হলেই আমাদের সমাজের কাজ চলে এতটা ইঞ্জিনিয়ার হলেই চলে ওই কাফের কাছে যেতে হবে না হ্যাঁ বিদেশে যেতে হবে না আমাদের ইউনিভার্সিটি যেসব ফ্যাকাল্টি আছে যেসব ডিপার্টমেন্ট আছে জেনারেল শিক্ষার সেগুলিতে আমাদের প্রফেসর বা ধার করে নিয়ে আসতে হবে না কাফের দেশ থেকে ইহুদিন আসার আগে ধার করে নিয়ে আসতে হবে না বরং আমাদের মুসলিম প্রফেসর আছে লেকচারার আছে এতটা শেখা হচ্ছে ফার্জে কেফায়া তাহলে ফার্জে আইন নয় দুনিয়ার এলম শেখা কি নয় ফার্জে আইন নয় ফার্জে কেফায়া কিছু লোক শিখবে আর বাকিদের জন্য মোবাহ আপনি আপনার জন্য দিন শেখা ফরজ আপনি এতটা দিন শিখবেন ততটা আপনি এবার বন্দীগীর জন্য জরুরি আপনার আর তারপরে তখন দুনিয়া শিখতে চাইছেন আপনি এসে বলছেন যে আমি এখন একজন কম্পিউটার সফটওয়্যারের আমি হ্যাঁ, কি হইতে চাই টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার হইতে চাই এর হুকুম কি তো কি বলবেন জাহেজ আপনার জন্য মোবাহ এটা কি আপনিও শিখতে পারেন আপনি না শিখে আরেকজনও শিখতে পারে তো এটা জাহেজ জায়েজ তো দুনিয়ার জ্ঞান শিখা হচ্ছে জায়েজ সকলের জন্য জায়েজ দুনিয়ার উপকারী জ্ঞান এখানে আবার একটা কথা মনে কি জ্ঞান উপকারী জ্ঞান উপকারী এলম এলমে না আফে উপকারী এলমকে কি বলা হয়েছে হাদিসে এলম নাফে এলমে নাফে উপকারী যদি এলম হয় তাহলে শিখা জায়েজ খুব বেশি বললে ভালো হ্যাঁ আর কিছু লোকের জন্য ফার্জি কেফায়া মুসলিম সমাজের যাতে মুসলিম জাতি স্বয়ং সম্পূর্ণ দাঁড়াতে পারে হ্যাঁ অন্যের মুখাপেক্ষী না হয় এই ছিল এলম সম্পর্কে সংক্ষিপ্ত কথা কথা লম্বা হয়ে যাচ্ছে আর না বাড়িয়ে দেখি এই যে এলম হাসিল করতে হবে তিনটি বিষয় সম্পর্কে সে সম্পর্কে কি বলছে মা আরেফাতুল্লাহ প্রথম আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা আরাফা ইয়ারেফ থেকে আরিফাতুল মাসদার মানে আল্লাহ সম্পর্কে কি করা পরিচিতি লাভ করা আল্লাহর সাথে আপনি পরিচিত হবেন আল্লাহকে জানবেন আল্লাহকে কেমন করে জানবেন আল্লাহর তৌহিদ সম্পর্কে জানবেন তৌহিদে রবুবিয়াত অলুহিয়াত আসমা সিফাত জানবেন হ্যাঁ আল্লাহ কোথায় জানবেন সহিটা জানবেন ভুলটা আপনি বর্জন করবেন তারপরে আপনি আল্লাহ রাবুল আলমিন সম্পর্কে আল্লাহ রাবুল আলমিনের যেসব গুণাবলী রয়েছে জানবেন যেগুলো সেফাতের মধ্যে চলে আসছে আল্লাহ রাবুল আলম সম্পর্কে জানবেন আল্লাহর ইবাদত কেমন করে করবেন জানবেন না আপনি হ্যাঁ আল্লাহ যে মাহবুদ হ্যাঁ তো আল্লাহর ইবাদত কেমন করে করবেন জানবেন আল্লাহ আল্লাহ আর সন্তুষ্টি কেমন করে অর্জন করবেন আল্লাহ কিসে অসন্তুষ্ট হয় জানবেন যদি এই কথাগুলি আল্লাহর দিন জানার অন্তর্ভুক্ত চলে আসবে সামনে যে বিষয়টা তাতে কিন্তু আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা মানে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিনকে জানার তরিকা হচ্ছে আল্লাহর জাত এবং সিফাত সম্পর্কে জানার একটা তরিকা হচ্ছে কোরআনে বাহাদিসের দলিল একজন মুসলিম কোরআনে বাহাদিসের দলিল প্রমাণ দিয়ে জানবে আয়াত দি হাদিস দি আর জানবে হ্যাঁ আল্লাহ যে যা কিছু দেখে আল্লাহ সম্পর্কে জানতে বলেছেন আয়াত নিদর্শন নিদর্শনা বলি আল্লাহ বলছেন অফি আনফুসেক অফালাউ তোমাদের মধ্যে দেখো মাথা থেকে পা পর্যন্ত কত সুন্দর করে সুঠাম করে আর কত সুন্দর গঠন দিয়ে আর কত যে যন্ত্রপাতি শরীরে রয়েছে এই যে সৃষ্টি করেছেন এগুলি গবেষণা করে আল্লাহকে জানার চেষ্টা করা তাহলে একজন যে গবেষণা করার ক্ষমতা রাখে এই শরীরে গবেষণা করে আল্লাহকে জানবে যে এটা এমনিতে প্রাকৃতিক ভাবে হয়ে যায়নি বরং এর সৃষ্টিকর্তা আছেন ছোট্ট একটা ক্ষুদ্রতে ক্ষুদ্র একটা সূচ যদি হয় সরিষা পরিমাণ কোনো কিছু হয় তারপরে বলছে এটা সরিষার দানাও যদি নাস্তিকের সামনে রাখা হয় বলছে প্রাকৃতিকভাবে হয়ে গেছে না কোনো চাষি কোনো বীজ বপন করেছিল ইচ্ছা করে হোক অথবা অনিচ্ছাকৃত বীজটা পড়েছিল আর তারপরে তখন সেটা হ্যাঁ সেটা থেকে এই ফসলটা এসছে ঠিক না তো যখন একটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস সম্পর্কে বলে না যে প্রাকৃতিকভাবে আমার বাড়িতে সরিষা উঠে চলে এসছে সরষার তেলটা প্রাকৃতিকভাবে চলে এসছে না সরষার তেলটা সরষা থেকে বের করা হয়েছে নাস্তিকও বিশ্বাস করে তাহলে আপনার শরীরে আপনার এই আত্মার শরীর এমনিতে তৈরি হয়ে গেছে প্রাকৃতিক সব প্রাকৃতিক কত রকম মানে দেখেন তাদের মানে আচরণটা দ্বিমুখী আচরণ দ্বিমুখী আচরণ আল্লাহকে মানার ক্ষেত্রে অস্বীকার আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসও যদি তৈরি হয় তো কোন ফ্যাক্টরিতে কত তৈরি হয়েছে দ্বিমুখা শয়তান এই নাস্তিকরা তো আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করবেন আল্লাহ পাকে কুদরত দিয়ে আল্লাহ দেখতে বলেছেন সানুরিহিম আয়াতে নাফিল আফাক অফিয়ান আফাক দিগন্তে দেখতে বলেছেন আসমান জমিন চন্দ্র সূর্য তারকা নক্ষত্র গ্রহ দেখেন এগুলো হ্যাঁ সাগর মহাসাগর সুহান আল্লাহ জমিন এই যে বন্যা এ পাহাড় পর্বত পাহাড় দেখো হ্যাঁ? বিছানা করে দেওয়া হয়েছে জমিনকে হ্যাঁ তো এইসব দেখে আল্লাহকে চেনবেন তো আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করবেন যুক্তি দিয়েও যতটুকু আল্লাহ পাকের যেসব নিদর্শন রয়েছে চেনার উপায় রয়েছে সেগুলি দিয়েও এবং কোরআন এবং হাদিস দিয়ে দুটোর কোনোটা থেকে একজন মুসলিম অমুখাপেক্ষী নয় দ্বিতীয় বিষয় হচ্ছে জ্ঞান অর্জনে সেটা হচ্ছে ওমা আরিফাত নবী নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা কম পক্ষে একজন মুসলিমকে জানতে হবে নবীর নাম কি বাপের নাম দাদার নাম কোন বংশের কোথায় জন্ম কোথায় হিজরত কোথায় এতেকাল হ্যাঁ তারপরে তার কাছে ওহি এসছে কিসের ওহি এসছে তিনি কি নিয়ে এসেছেন নবী মানে কি হয় রসুল মানে কি হয় তিনি যে আমাদের নবী রসুল তো আমার করণীয় কি তার ক্ষেত্রে তারপর প্রাপ্য অধিকার হক আমার ওপর কি এগুলো হচ্ছে রসুল সম্পর্কে জ্ঞান অর্জন করা আজকালকার মুসলিমরা কি এগুলি জানে হ্যাঁ যে নবীর হক কি আমার উপর রসুলের হক কি নবী রসুল মানে কি হয় লাই রাহিল্লা মহদ রসুল মানে বলতে পারে না ঠিক করে অমারেফাতুদ্দিন এল ইসলাম তিন নম্বর যে বিষয়টি যে জানতে হবে তা হচ্ছে দিন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা দিন ইসলামের যে বিধিবিধান রয়েছে ফারায় অজেবা জানতে হবে কি ফরজ অজেব আপনার জন্য আর যেগুলি হারাম না কথা কাজ সেগুলি সম্পর্কে জানতে হবে যাতে করে হারাম না থেকে বেঁচে থাকেন আর ফরজ অজেবাত আদায় করার মাধ্যমে আপনি নিজেকে মুসলিম পরিচয় দিতে পারেন এই তিনটি বিষয় হচ্ছে এলমের অন্তর্ভুক্ত আল এলম এই একটি বিষয় আলোচনা চারটি মাসাইলের একটি মাস আলা সম্পর্কে আজকে আলোচনা হইল নবী করিম সাল্লাহামকে মানার ক্ষেত্রে কোরআন করিমে বেশ কিছু আয়াত রয়েছে যেমন সুরা নিসার আয়াত নম্বর পঁয়ষট্টিতে আল্লাহ বলছেন ফালা মেনুন হে নবী তোমার রবের শপথ করে বলছেন আল্লাহ পাক নিজে কসম করে বলছেন তোমার রবের কসম নিজের জাত নিজের সত্তার কসম করে লাউ মেনুন অতক্ষণ মমিন হইতে পারবে না কোনো মানুষ হাত্তা মু মুখ আফিমা সাজারা নাহুম তাদের সমস্যার বিষয়গুলিতে যতক্ষণ তোমাকে বিচারক না মেনে নিবে হাকিম না মেনে নিবে তো বিচার কার নিতে হবে ফয়সালা কার নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত কার নিতে হবে রসুল্লাহ না আইমা মুজতাহিদিনের বলেন কোন মৌলভী সাহেব মাদ্রাসা পড়া যদি বলে আমি আইম্মায় মুজতাহিদিন চূড়ান্ত ফেসলা দেবেন রসুল না তাহলে তার ইমান থাকবে আল্লাহ বলছে লাইমেন মমিন হয়নি সে আল্লাহ বলছেন আমার কথা এটা লাইমেন মমিন হয়নি হাত্তা ইউ হাক্কে মুকা ফিমা সাজারা বেন মা আম অমুম ব্যাপকতা রয়েছে যে কোনো সমস্যার ক্ষেত্রে যতক্ষণ তোমাকে বিচারক না মেনে নেবে বলে একটা আদালতে চূড়ান্ত ফায়সালা কে করে বলেন চূড়ান্ত ফায়সালা হাকিম জজ করে না উকিল করে না ও কেরানি করে না ওই আরো আরো যেসব পদগুলি আছে ওরা করে হ্যাঁ পিয়ন করে তাহলে আপনি চিন্তা করেন আইমাই মুজতাহিদি নবী করিম সাল্লামের সামনে হয়ে বলবে তাদেরকে ক্লার্ক বলেন আর না হলে তাদেরকে হাকিম রসুল্লাহ সাল্লাম হাকিম তার খাদেম বলেন যাই বলেন বলেন এর চাইতে বেশি কিছু নাকি আমরা সবাই খাদেম রসুল্লাহাম যে দিন নিয়ে সেই দিনের তাহলে আমাদের মতো আমার চাইতে বড় বড় যারা এসছে তাদের চূড়ান্ত ফেসলা চলবে এটা কত বড় বেয়াদবি রসুল্লাহাম সামনে এক তো লাইমেনন দুই নম্বর বেয়াদবি কত বড় যে রসুলের ফয়সালা হাকিম আজকাল যদি কোনো আদালতে গিয়ে বলে দেশে যে আমি হাকিম জজের ফয়সালা সুপ্রিম কোর্টের জজের ফয়সালা মানি না আমি ব্যারিস্টারের ফয়সালা মানি বা ওই যে উকিলের ফয়সালা মানি তাহলে সে কত বড় আসামি সরকারের কাছে এরাও আল্লাহর আসামি জাহান্নামের এরা আসামি এরা খাসরের মাঠের এরা আসামি হবে যারা বলে আইমাই মুজতাহিদিন চূড়ান্ত ফেসলা করবে আল্লাহ পাক যেন বোঝার তফিক দান করেন আর এই যে শুরুতে বলছিলাম এইরকম বিদাতপন্থীকে কোন ঠাসা করতে হবে এদের কাছে বসতে হবে না এদের সাথে বাহাসে বসতে হবে না এদেরকে সমাজ থেকে তাড়াবার চেষ্টা করতে হবে এদের পায়ের তলা থেকে মাটি সরাবার চেষ্টা করতে হবে এদেরকে সম্মান করবে এদের সাথে নম্র ব্যবহার করবেন এটা ইসলাম শিখায়নি এই জন্য আমি দাওয়াতের পদ্ধতিটা বললাম জি তারপরে আরো কত তাগিদ নবীর ক্ষেত্রে অনেক সময় হয়তো চূড়ান্ত ফাইসলা মেনে দিলাম কিন্তু নিরুপায় হয়ে বিচার সালিস গ্রামে হইলে আর পারবো না সেজন্য মেনে নিলাম না হইলে পারলে মানতাম না হয় কি হয় না ওটা ওটা যদি হয় কেউ যদি মনে করে আরে কি করব মুসলিম তখন নবীর কথা মানতে হবে তাহলে মমিন হইতে পারবেন না মানলেন তারপর মমিন হইতে পারবেন না যেন তাদের মনে কোন রকমের সংকীর্ণতা না বোধ করে সংকোচ বোধ না করে উফ কষ্ট লাগে নামাজ পড়তে উফ এইভাবে রোজা রাখতে বলে কষ্ট লাগে তোমার ফেসালাতে ওয়ুসাল্লেমু তসলিমা আরো তাকে তিনবার করে তাকে ওয়ুসাল্লেমু তাসলিমা চোখ বন্ধ করে শির নত করে মেনে নিবে শির নত করে যার কথা মানা হয় তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তো চূড়ান্ত ফেসলা তার হবে না এমাম মুস্তাহেদের হবে হ্যাঁ চিন্তা করেন তো দেখি আল্লাহ একজন বুঝার তৌফিক দান করেন মমিনদের কথা এখন শুনেন সুরায় নূরের আয়াত নম্বর একান্ন মমিন কি বলে আর মোনাফেক কি বলে ইন্নামা কানা কৌলাল মমিন মমিন যদি হয় তো মমিনের ভাষা হচ্ছে এজা দৌ আল্লাহর দিকে যদি ডাকেন আর রসুলের দিকে ডাকেন কোরআন হাদিসের দিকে যদি ডাকেন লেয়াহকুমা বাইন যাতে করে আল্লাহ রসুল ফয়সালা করেন আইয়া কুলু তাহলে বলবে সামেনা ও আতানা শুনলাম আর মানলাম আল্লাহর কথা মানবো না তো কার কথা মানবো রসুলের কথা মানবো না তো কার কথা মানবো না আর ওলাই কাহমুল এরাই হচ্ছে সফল কাম এরাই হচ্ছে সফল পক্ষান্তরে কপট হচ্ছে রসুলের দিকে ডাকলে হ্যাঁ আল্লাহর দিকে ডাকলে ওয়াহির দিকে ডাকলে না না না না চূড়ান্ত আমাদেরকে ফেকা থেকে নিতে হবে আমি মুজতাহিদের কাছে নিতে হবে মমিনের কথা নয় এটা আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন যদি আপোষে মতবিরোধ হয় সুরান আয়তার অনুসারে আল্লাহ পাক এরশাদ করেছেন ফাইন তানাজাত ফিসাইন কোন ক্ষেত্রে যদি মত হয় কে বলছে এটা করবো বলছে এটা করব হ্যাঁ কোনটা করবেন কোন দিকে ফিরে যাবেন এও হচ্ছে এ হচ্ছে এমাম আবু হানিফা এটা হচ্ছে এমাম সাফে এ বলছে এইরকম সুরা ফাতেসা নামাজ হয় না বলছে সুরা ফাতে পড়া যায় না কোনটা করবেন বলেন ধরেন আবু হানিফা আর সাফি বেঁচে আছে ইমাম আবু হানিফা বলছে সুরা ফাতে পড়া যাবে না ইমামের পিছনে এ বলছে সুরা ফাতে না পড়লে নামাজ হবে না আরে ভাই এ বলছে নামাজ হবে না এ বলছে পড়া যাবে না কোনটা নেবো আল্লাহ বলছেন ফাইন তানাজা তুফি সাইন তোমরা যদি আপসে ঝগড়া করে ইখতলাফ হয় ফারুদ্দুহ তারপরে বুঝতে পারি না কোন আলেমের কথা শুনবো বলে আপনি বেঁচে যাবেন আল্লাহর কাছে আম লোক সাধারণ লোক আল্লাহর কাছে নাজাত পাবে না এভাবে স্পষ্ট কোরআন হাদিস থাকা সত্ত্বেও আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়তের উপর রাখেন আল্লাহ পাকের সমস্ত রকমের ফিতনা থেকে আর মজহাবি আর দলীয় গোড়ামি থেকে আর এইসব শির্ক বিদাত থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন কোরআন সন্ন্যার অনুসারী হওয়ার জন্য তৌফিক দান করেন ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাইন وازهد في الدنيا وازهد في الدنيا وازهد في الدنيا يعطيك المنان الأعظم والأكبر